ওরে নিশিগন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলি বল ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি কোন সে ব্যথা আখি ছল ছল ওরে নিশিগন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলি করে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি কোন সে ব্যথা আখি ছল ছল ওরে শিউলি বেলি মধু পাপড়ি মেলি ওরে জুই চামেলি বল কোথায় পেলি ওরে শিউলি বেলি মধু পাপড়ি মেলি ওরে জুই টলমল ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি কোন সে ব্যথায় আখি ছল ছল ওরে নিশিগন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলি বল ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি কোন সে ব্যথায় আখি ছল ছল ওরে সাপলা সাদা ওরে হাসির ধাধা ওরে সাপলা সাদা ওরে হাসির ধাধা কেন এত হেসে যাস তুই হাসি ভরা মুখ কোথা পেলি বল ওরে সাপলা সাদা ওরে হাসির ধাধা ওরে সাপলা সাদা ওরে হাসির ধাধা কেন এত হেসে যাস তুই হাসি ভরা মুখ তুই কোথা পেলি বল ওই জাদুর চোখে ফুটে তারার মেলা মিটি মিটি মিটি মিটি মায়ার খেলা চোখে ফুটে তারার মেলা মিটি মিটি মিটি মিটি মায়ার খেলা নীলাকাশি ভরে কেন বল ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি কোন সে ব্যথা আখি ছল ছল ওরে নিশিগন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলিব ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি কোন সে ব্যথা আখি চলো চল ওরে নিশিগন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলি বল ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি কোন সে ব্যথা আখি চলো চল কোন সে ব্যথা আখি ছল ছল কোন সে ব্যথা আখি ছল ছল কোন সে ব্যথা আখি ছল ছল